এই যে বাংলায় আল্লাহর অলির বাংলাদেশ বাংলাদেশ এইজ যে বাংলা মাল্লা মাঝির বাংলাদেশ বাংলাদেশ এইজ যে বাংলা শহীদ গাজীর বাংলাদেশ বাংলাদেশ এইজ বাংলা ধনী দুঃখীর বাংলাদেশ বাংলাদেশ এই জমিনে নাই রে তাদের ঠাই করবে যে শয়তান শোনো নবীর অপমান বল নাস্তিকদের অবিলম্বে ফাঁসি চাই ফাঁসি চাই নাস্তিকদের অবিলম্বে ফাঁসি চাই ফাঁসি চাই নাস্তিকদের অবিলম্বে ফাঁসি চাই ফাঁসি চাই নাস্তিকদের অবিলম্বে ফাঁসি চাই চারিদিকে পাপাচার অন্যায় অবিচার জুলুম অত্যাচার বইছে বইছে নির্যাতিত ওই নিপীড়িত মুসলিম আজ ওই লাঞ্ছনা সইছে সইছে সত্যকে ফোটাতে মিথ্যাকে রুখতে শত আলে মোলা মারা মরছে মরছে অসহায় জনগণ অবেলায় পড়ে মন কষ্টেই দিন তারা গুনছে গুনছে ক্ষমতার দাপটে সততার পাতাতে কেউ মিথ্যের বীজ বুনছে বুনছে নাস্তিক বেঈমান ভিনদেশি শয়তান মুসলিম সমাজেতে ঢুকছে ঢুকছে দাড়ি টুপি তালেবান জঙ্গির অপমান মোলা মার গায়ে পড়ছে পড়ছে ইসলামী শাসন করতে আমার রাজপথে রঞ্জিত হচ্ছে হচ্ছে এমনই সময় এই বাংলার মাটিতে ওলামায় ইসলাম লড়ছে ইসলাম লড়ছে যাও মুজাহিদ যাও এগিয়ে যাও রে জন আল কোরআনের ডাক এসেছে চল্লার ময়দান যাও মুজাহিদ যাও এগিয়ে যাও রে জন আল কোরআনের ডাক এসেছে চল্লার ময়দান যাও মুজাহিদ যাও রে গিয়ে যাও রে নজন আল কোরআনের ডাক এসেছে চল্লারে ময়দান এই যে বাংলা চর্মনায়ের বাংলাদেশ বাংলাদেশ এই যে বাংলা হাটহাজারির বাংলাদেশ বাংলাদেশ এই যে বাংলা রহমানিরার বাংলাদেশ বাংলাদেশ এই যে বাংলা পটিয়ারও বাংলাদেশ বাংলাদেশ এই জমিনে তাদের ঠাই করবে যে শয়তান শোনো বীর অপমান বল নাস্তিকদের অবিলম্বে ফাঁসি চাই ফাঁসি চাই নাস্তিকদের অবিলম্বে ফাঁসি চাই ফাঁসি চাই নাস্তিকদের অবিলম্বে ফাঁসি চাই ফাঁসি চাই নাস্তিকদের অবিলম্বে ফাঁসি চাই শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক সাহেবের কথা মনে পড়ছে পড়ছে তিনি নেই তাতে সংগ্রাম এক একদিন পরিমাণও না হচ্ছে হচ্ছে ফজলুল করিম মুফতি আমির সাহেবের কথা মনে পড়ছে পড়ছে তারা নেই তাতে সংগ্রাম এক একদিন পরিমাণও না হচ্ছে হচ্ছে সত্যের সন্ধানে মুসলিম বন্ধন তারাই তো সুদিশারি গড়েছে গড়েছে আল্লামা শাহ আহমদ শফি সাহেবের সাথে সবাই এক হচ্ছে হচ্ছে বিকৃত দেশটা বিতাড়িত জনতা একটু সুখের তরে মরছে ধরছে এমনই সময় বাংলার জনগণ পীর সাহেবের হাত ধরছে যাও মুজাহিদ যাও এগিয়ে যাও রে নৌজন আল কোরআনের ডাক এসেছে চল্লার ময়দান যাও মুজাহিদ যাও এগিয়ে যাও রে নৌজন আল কোরআনের ডাক এসেছে চল্লার ময়দান বাংলাদেশ বাংলা মাল্লা মাঝির বাংলাদেশ বাংলাদেশ এই যে বাংলা শহীদ গাজীর বাংলাদেশ বাংলাদেশ এই যে বাংলা ধনী দুঃখীর বাংলাদেশ বাংলাদেশ এই নাইরে তাদের ঠাই করবে যে শয়তান শোনো বীর অপমান বল নাস্তিকদের অবিলম্বে ফাঁসি চাই ফাঁসি চাই নাস্তিকদের অবিলম্বে ফাঁসি চাই ফাঁসি চাই নাস্তিকদের অবিলম্বে ফাঁসি চাই ফাঁসি চাই নাস্তিকদের অবিলম্বে ফাঁসি চাই স্বাধীনতা মানে কি কথা সুর এবং কণ্ঠে আবু আয়ুব আনসারি সহযোগী শিল্পী তামিম হায়দার হুসাইন মাহমুদ ইমরান মাহবুব আলম আয়ুবি এবং রাকিব বিন রাও শিশু শিল্পী মেহদি হাসান ওমায়ের এবং আবু বকর সিদ্দিক পরিবেশনায় বিপিএস আনসার শিল্পী গোষ্ঠী প্রযোজনায় W W W dot A L M O D I N A আল মদিনা ডট কম সৌজন্যে বিপিএস প্রাইভেট হিফজুল কোরআন মাদ্রাসা Chandpur rail gate Laksam Comilla mobile zero one eight two nine two three one two zero one শিল্পী আবু আইব আনসারের পরবর্তী জিহাদি অ্যালবাম জীবন্ত লাশ আল্লাহ হাফেজ